চিরে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচি মিচি রবে পাখি কল রবে তোমার কথা শুধু কয় তারাদের মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচি মিচি রবে পাখি কল রবে তোমার কথা শুধু কয় তারাদের মিছিলে রবে পাখি কল রবে তোমার কথা শুধু কয় আকাশ নীলে মেঘে ঝিলে তোমার করুণা ছড়ানো পুষ্প বনে মন কাননে তোমার মমতা মাখানো আকাশ নীলে মেঘে ঝিলে তোমার করুণা ছড়ানো পুষ্প বনে মন কাননে তোমার মমতা মাখানো আকাশ নীলে মেঘের ঝিলে তোমার করুণা ছড়ানো পুষ্প বনে মন কাননে তোমার মমতা মাখানো কান্না হাসি দুঃখ বেদনা কান্না হাসি দুঃখ বেদনা সবই তোমার ইশারায় সবই তোমার ইশারায় তারাদের মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচি মিচি রবে পাখি কল রবে তোমার কথা শুধু কয় তারাদের মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচি মিচি রবে পাখি তোমার কথা শুধু কয় পাখি গানে হাওয়ার তানে তোমার মহিমা লুকানো সাগর নদী ঝর্ণা ধারায় তোমার মাধুরী মেশানো পাখি গানে মেশানো পাখির গানে হার তানে তোমার মহিমা লুকানো সাগর নদী ঝরা ধারায় তোমার মাধুরী মেশানো প্রেম প্রীতি ভালোবাসায় প্রেম প্রীতি ভালোবাসায় পাই যে তোমার পরিচয় পাই যে তোমার চাঁদের মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় মিচি রবে পাখি কল রবে তোমার কথা শুধু কয় তারাদের মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় মিচি রবে পাখি কল রবে তোমার কথা শুধু গায় চিরে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচিমিচি রবে পাখি কলরবে তোমার কথা শুধু কয় তারাদের মিছিলে আকাশটা দেখিলে তোমার কথা মনে হয় কিচিমিচি রবে পাখি রবে তোমার কথা শুধু কয়